সবুজ শ্যামল মাঠ নদ নদী হাট ঘাট সবুজ শ্যামল মাঠ নদ নদী হাট ঘাট সুন্দর জের নেই তুলনা এদেশের চারিদিক জের নেই তুলনা এদেশের চারিদিক তাই গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক সবুজ শ্যামল মাঠ নদ নদী হাট ঘাট সবুজ শ্যামল মাঠ নদ নদী হাট ঘাট সৌন্দর্যের নেই তুলনা এদেশের চারিদিক সৌন্দর্যের নেই তুলনা এদেশের চারিদিক তাই গর্ব করে বলি মোরা বাংলার নাগরিক গর্ব করে বলি মোরা বন্ধুরা আপনি শুনছেন দুর্নিবার সাংস্কৃতিক কাফেলার আয়োজন গানটির কথা সুর ও কণ্ঠ দিয়েছেন হাফিজ খাইরুল বাসার দেলোয়ার যে দেশ হল নব্বই ভাগ মুসলমানের দেশ মিনারে মিনারে আজানের ধ্বনি শুনতে লাগবে যে দেশ হলো নব্বই ভাগ মুসলমানের দেশ মিনারে মিনারে আজানের ধ্বনি শুনতে লাগবে সে তো আমাদের জন্মভূমি সোনার বাংলাদেশ সে তো আমাদের জন্মভূমি সোনার বাংলাদেশ সেই দেশের শানে গান গাইতে আমরা নির্ভীক গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক তাই গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক নাগরিক এদেশের লোক গরিব হলেও মনটা গরিব নয় শ্রম দিয়ে ওই অসাধ্যকে করছে তারা ঝয় এদেশের লোক গরিব হলেও মনটা গরিব নয় শ্রম দিয়ে ওই অসাধ্যকে করছে তারা জয় স্বাধীন হলাম কত বাঙালির রক্তের বিনিময় স্বাধীন হলাম কত বাঙালির রক্তের বিনিময় বাঙালি জাতি বীর সাহসী খাটি দেশ প্রেমিক গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক তাই গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক গর্ভ করে বলি মোরা বাংলার নাগরী সবুজ শ্যামল মাঠ নদ নদী হাট ঘাট সবুজ সে মাঠ নদ নদী হাট ঘাট জের নেই তুলনা দেশের চারিদিক সৌন্দর্যের নেই তুলনা দেশের চারিদিক গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক গর্ভ করে বলি মোরা বাংলার নাগরিক